উকবাহ ইবনু হারিস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি উম্মু ইয়াহিয়া বিনতে আবু ইহাবকে বিবাহ করলেন তিনি বলেন তখন কালো বর্ণের এক দাসী এসে বলল আমি তো তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি সে কথা আমি নাবি সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট উত্থাপন করলে তিনি আমার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন আমি সরে গেলাম বিষয়টি আবার তার নিকট উত্থাপন করলাম তিনি তখন বললেন এ বিয়ে হয় কি করে সে তো দাবি করছে যে তোমাদের দুজনকেই সে দুধ পান করিয়েছে অতপর তিনি তাকে অর্থাৎ উকবাকে তার অর্থাৎ উম্মু ইহাবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে বললেন